আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে খুলনা গাজি হাবি পতাকা দলে খুলনা গাজি হাবি পতাকা দলে হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে বুকের খুন আগ দিতে ঢেলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে এসো সামনের গান মোরা গাই হাতে হাতে হাজার সম্মুখে যাই এসো সামনের গান মোরা গাই হাতে হাতে হাজার সম্মুখে যাই এসো সামনের গান মোরা গাই একতার বন্ধনে বাধি মোরা মন একতার বন্ধনে বাধি মোরা মন একতার বন্ধনে বাধি মোরা মন বলে হব মোরা ইমানি বলে আরে আয় তোরা আয় গলে গলে আরে আয় তোরা আয় গলে গলে শান্তি সুখের পথাল জিহা এ পথে হাসে দীপ্ত আশার চা শান্তি সুখের পথার জিহা এপথে হাসে দীপ্ত আশাটা মুছে যায় শত গ্লানি ব্যর্থতা ঘুচবে শত নিরাশার আধার মুছে যায় শত গ্লানি ব্যর্থতা ঘুচবে শত নিরাশার আধার শান্তি সুখের পথার জিহা এ হাসে দীপ্ত আশাটা বুঝে যায় শত প্রাণী ব্যর্থতা বুঝবে শত আমি তবে আয় ছুটে আয় পথে জীবন বিলাই মরণের সাথ যদি চাও পেতে ভাই মরণের সাথ যদি চাও পেতে ভাই যাও তবে পথে সামনে চলে আইরে আয় তোরা আয় বলে ধরে আইরে আয় তোরা আয় বলে ধরে খুলনা গাজী রাবি পতাকা ধরে খুলনা গাজী রাবি পতাকা ধরে হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে বুকেরে খুনা দিতে ঢেলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে